কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে তাহলে অবশ্য লন্ডন ব্রিজ না হয়ে হাওড়া ব্রিজ হবে আর সেই ব্রিজ ফল ডাউন এখনো করেনি by the grace of God কিন্তু কলকাতার এত সব গল্প যখন শোনাচ্ছি তখন হাওড়া ব্রিজের গল্পটাই বা বাদ দিই কেন এই হাওড়া ব্রিজ কেন তৈরি হয়েছিল এবং তৈরি হওয়ার আগে সেখানে কি ছিল জানেন বেসিক্যালি হাওড়া শহরটাকে কিন্তু প্ল্যান করা হয় অ্যাজ কলকাতার ইন্ডাস্ট্রিয়াল ছোট ভাই এপারে কলকাতা আর ওপারে কলকারখানা কিন্তু কারখানা থাকলে তো যাতায়াতের একটা ব্যাপার থাকে কলকাতায় সবকিছু তো আর নৌকোয় করে করে নিয়ে আসা যায় না জেনে অবাক হবেন যে প্রথম হাওড়া ব্রিজের পরিকল্পনা করা হয়েছিল সিপাহী বিদ্রোহেরও আগে এবং সেই ব্রিজ ফাইনালি তৈরি হয় আঠেরোশো সালে তবে সেটা কিন্তু আমাদের আজকের রবীন্দ্র সেতু নয় তাহলে সেই ব্রিজটার কি হলো বলছি আসলে পুরনো হাওড়া ব্রিজটা ছিল যাকে বলে পন্টুন ব্রিজ মানে অনেকগুলো নৌকোর মতো জিনিসের ওপর ব্রিজটা ভাসত জাহাজ যাতায়াত করার জন্য ব্রিজের মাঝখানের একটা অংশ আবার খুলেও দেওয়া যেত কিন্তু তাতে একটাই সমস্যা ব্রিজের ওপর যে ট্রাফিক তার একটা বড় পার্সেন্টেজ গরুর গাড়ি এবার জোয়ারের সময় জল বেড়ে গেলে ব্রিজ এতটাই উঁচু হয়ে যেত যে বেচারা গরুরা ব্রিজের ওপর উঠতেই পারত না তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে ট্রাফিক বেড়ে যাওয়ায় সরকারের মনে হলো না এবার একটা বেশ বড় সড়ো ব্রিজ বানাতে হবে কিন্তু সেই বড় সড়ো ব্রিজ বানাতে গিয়ে মোটামুটি নেমা ফাদার ইকুয়াল টু খগেন হয়ে গেল উনিশশো ছয় নাগাদ প্রথম আলোচনা শুরু হলো নতুন ব্রিজ চাই first question excuse me sir এই নতুন নতুন ব্রিজটা পুরনো ব্রিজের জায়গায় তৈরি হলে যতদিন না ব্রিজটা তৈরি হচ্ছে মানুষ পার হবে কি করে সাঁতরে সে না হয় কিছু একটা ব্যবস্থা করা হলো সরকার অর্ডার দিল ব্রিজ বানাও ব্যাস প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল কাজ পিছিয়ে গেল উনিশশো পর্যন্ত তারপর আবার আলোচনা আচ্ছা কিরকম ব্রিজ হবে ফ্লোটিং আর্চ সাসপেনশন আলোচনা করতে করতে চোদ্দ বছর কেটে গেল রামচন্দ্রের বনবাস finally nineteen thirty five Howrah bridge তৈরির কাজ শুরু হলো এবং তৈরি করতে লাগলো আট বছর থার্ড ফেব্রুয়ারি নাইনটিন ফর্টি থ্রিতে ওপেন হলো তখনকার পৃথিবীর চতুর্থ ক্যান্টি লিভার সাসপেনশন ব্রিজ চার লেন ট্রাফিক দুটো ট্রাম লাইন দুদিকে দুটো চওড়া ফুটপাত মানুষও খুশি গরুও খুশি এবার মজার জিনিসটা হচ্ছে ব্রিজের কনস্ট্রাকশনের সঙ্গে যে সমস্ত কোম্পানির নাম জড়িয়েছিল তাদের আপনি জানেন কারণ তারা কিন্তু এখনো আছে কনস্ট্রাকশনে কন্ট্রাক্ট পায় ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ ছাব্বিশ হাজার পাঁচশো টান স্টিল সাপ্লাই করে টাটা স্টিল আর লাইটিং এর দায়িত্ব নেয় ফিলিপস সেই ফিলিপসের আলো আমরা আজও হাওড়া ব্রিজে দেখি দু হাজার পাঁচে নাকি ব্রিজের তলা দিয়ে একটা স্টিমার পাস করতে গিয়ে আটকে যায় এবং ব্রিজের তলায় তার ফলে প্রচুর ড্যামেজ হয় সারানোর জন্য নাকি টাটা স্টিলকে চিঠি লিখে বলতে হয়েছিল আচ্ছা वो 1943 वाला स्टील मिल सकता है क्या কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep